السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم সুপ্রিয় শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা আজকে আলোচনা করব রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আগমন উপলক্ষে কিছু অলৌকিক ঘটনাগুলির মধ্য থেকে একটি ঘটনা প্রিয়নবী সাল্লাহ আলী আসাল্লাম যখন যে রাত্রে জন্মগ্রহণ করেন সেই রাতে আরো একটি ঐতিহ্যবাহী ঘটনা ঘটেছিল আর তা হল সম্রাট রোমান সম্রাটের পারস্য সম্রাটের তার রাজপ্রাসাদে চোদ্দটি গুম্বুজ ছিল এবং ওই রাত্রে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম যে রাত্রে জন্মগ্রহণ করেন ওই রাত্রে সে চোদ্দটি গুম্বুজেই ধসে গিয়েছে এবং ওই সময় হাজার বছরের ঐতিহ্য একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত অগ্নিকুণ্ড সেটি নিভে গিয়েছিল এবং আরও একটি ঘটনা সাওয়া যে একটা নহর ছিল ওই নহরটিও শুকিয়ে গিয়েছিল এসব ঘটনা নিয়ে বাদশাহ তিনি তার অজিতদেরকে নিয়ে বসলেন রাজ প্রসাদের মধ্যে অজিতদেরকে নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন তাদের মধ্য থেকে একজন বলছে আমি আজকে একটি স্বপ্ন দেখেছি বাদশাহ বললেন কি স্বপ্ন উনি বললেন আমি দেখলাম একটি শক্তিশালী উট আরবীয় ঘোড়ার পালকে হাঁকিয়ে দাজলার নদীর দিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে তখন তিনি বললেন যে আর কি ব্যাখ্যা হতে পারে বলেন হতে পারে আরবে কিছু একটা ঘটতে যাচ্ছে এসব নিয়ে বাদশাহ নোমান নরমান ইবনে মন্দির ওনাকে ডাকলেন ওনাকে ফরমান জারি করলেন যে আপনি বড় একজন আলেম পাঠান যিনি আমার এসব বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে নোমান ইবনে মঞ্জির ও সময়ের যুগশ্রেষ্ঠ আলেম সে যুগের বড় আলেম তিনি হলেন গাসানি আব্দুল মাসি গাসানি ওনাকে পাঠালেন আব্দুল মাসি গাসানি উনি আসার পরে তাকে বাদশাহ এসব বিষয়ে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসার পরে বাদশাহ বললেন বাচ্চাকে যখন বলা হলো তিনি বললেন যে এসব প্রশ্নের উত্তর সপ্তাহ আমি দিতে পারবো না আমার মামা কাতেহ উনি এই সব প্রশ্নের উত্তর দিতে পারবেন বাদশাহ বললেন আপনি যান এবং তার সবকিছু খোঁজখবর নিয়ে আসেন আব্দুল মসি গাসানি উনি তার মামা সাতেহির কাছে গেলেন এবং সাতেহির কাছে এমন পর্যায়ে পৌঁছলেন যখন নাকি তিনি বার্ধক্যে উপনীত হয়েছে এবং এই সময়টা ছিল তার বিলকুল মতের কাছাকাছি তিনি গিয়ে ওই সময় বললেন তার মামাকে বললেন পুরা বিস্তারিত ঘটনা এবং এসব কাহিনী বললেন তখন তিনি বললেন যে তুমি তো শেষ মুহূর্তে এসেছ আর এটা যে সব ঘটনা বললা তা যদি সত্য হয়ে থাকে তাহলে তুমি বুঝবে শেষ নবী শেষ নবী হাজরত মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আগমন ঘটে গিয়েছে এসব বিষয়ে আমরা যদি আরো বিস্তারিত জানতে চাই তাহলে আমরা আরো পড়াশোনা করতে পারি দেখতে পারি সিরাতে মুস্তফা সাল্লাহ আলী ইসাল্লাম গ্রন্থের এক নম্বর খণ্ডের সাতান্ন নম্বর পৃষ্ঠা এবং ফাতহুল ফাতহুল বারি গ্রন্থের এক নম্বর এক নম্বর খণ্ডের একশত নিরানব্বই নম্বর পৃষ্ঠা এবং আল ইসাবা গ্রন্থের এক নম্বর খণ্ডের পাঁচশত সাতান পাঁচশত সাতানব্বই পৃষ্ঠা এসব পৃষ্ঠায় আমরা এইসব বইগুলি মোতালা করলে এসব বিষয়ে আরো বিস্তারিত আমরা জানতে পারবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাহ আলী হোসালামের অনুসরণ করার তৌফিক দান করুন এবং তার আদর্শে আদর্শবান হয়ে জীবন পরিচালিত করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ